কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে মীরকে তো এই শনিবার চমকেই দিলাম কাল যেহেতু রোববার কাল দ্বীপের চোখে কলকাতা কি রয়েছে কালকের পর্বে দ্বীপ আমার সঙ্গে মির্চি হটলাইনে হ্যাঁ। রাসবিহারি অ্যাভিনিউ এর নাম শুনেছি রাজ অফকোর্স কেন শুনবো না রাসবিহারিটা কে রাসবিহারি বসু না রাসবিহারী বসু নয় না তাহলে এতদিন তুমি ভুল জানতে আচ্ছা রাসবিহারী অ্যাভিনিউ এর রাসবিহারী রাসবিহারী ঘোষ উকিল ছিলেন <laughs> তবে এই রাস্তার নাম নিয়ে কনফিউশন তো অনেক আছে যেমন ধরুন হাজরা রোড হাজরাটা কে মাতঙ্গিনী হাজরা ভাবতেন আগে না জায়গার নাম হাজরা তার জন্মের বহু বছর আগে থেকেই এবং তার কারণ এলাকায় দুটো পুকুর ছিল দুজন হাজি সাহেবের খোঁড়া একটার নাম বড়া হাজরা একটার নাম ছোটা হাজরা ওই হাজি থেকে হাজরা আচ্ছা আপনি সিমলা গেছেন আরে না না না না ওই সিমলা নয় কলকাতা সিমলা সিমলা ব্যায়াম সমিতির দুর্গাপুজো দেখেননি তো সিমলা নামটা হলো কি করে গাছ থেকে শিমুল তুলোর গাছ তার থেকে শিমুলিয়া তার থেকে সিমলা এবার ভেবে দেখুন গাছের নাম দিয়ে কিন্তু অনেক জায়গারই নাম আছে আমাদের কলকাতায় বেলগাছ থেকে বেলগাছিয়া আর কলকাতায় যে কত লেবুতলা আছে তার কোনো হিসেব নেই এমনকি যে হুগলি ডিস্ট্রিক্ট মনে করা হয় হুগলি নামটা হয়েছিল কারণ সেখানে হগলার বন ছিল হ্যাঁ, বন যখন ছিল তখন বাঘ তো থাকতেই পারে তারপরে ধরুন শ্যামবাজার শ্যামবাজারের শ্যামটাকে এই গল্পটা জানতে গেলে কিন্তু বেশ কয়েকশো বছর পিছিয়ে যেতে হবে আজকে যেটা কলকাতা সেখানে প্রথম সেটলারদের মধ্যে ছিলেন দুটি পরিবার শেঠ আর বসাক শেঠদের পূর্বপুরুষ মুরারি মোহন শেঠ প্রায় চারশো বছর আগে আমাদের বাংলায় চলে আসেন গুজরাট থেকে সঙ্গে নিয়ে আসেন তাদের কুলদেবতার পাথরের মূর্তি কুলদেবতা গোবিন্দজিউ তার থেকে তাদের গ্রামের নাম হয় গোবিন্দপুর সেই গোবিন্দপুর আজকের ফোর্ট উইলিয়াম কিন্তু চারশো বছর আগের সেই মূর্তি কিন্তু আজও রয়েছে মন্দির ভবানীপুরের পূর্ণ সিনেমার কাছে আজও পুজো হয় অন্যদিকে বসাক তাদের কুলদেবতার নাম নাকি শ্যাম রাই আর এই শ্যাম রাই নাকি শ্যামবাজারের শ্যাম বাগবাজার নামটা যে পেরিন সাহেবের বাগান মানে বাগ থেকে এসেছে সেটা আমি আগেই একটা এপিসোডে বলেছি সতেরোশো ছাপ্পান্ন যুদ্ধ বউবাজারের ব্যাপারে কিন্তু মাল্টিপল থিওরিজ আছে তার মধ্যে একটা যে এটার অরিজিনাল নাম বউ রানীর বাজার নর্থ কলকাতায় গড়ানহাটা বলে একটি জায়গা আছে সেই নামটা হয়েছে গড়ান কাঠের বাজার থেকে সবই জানা যায় কিন্তু আমাদের কলকাতার নামটা যে কলকাতা কেন এই প্রশ্নের কিন্তু এখনো অবধি কোনো স্পষ্ট উত্তর নেই কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Dweep